العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিবস তাই ওনার জন্মদিন উপলক্ষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি যেমন আমি খোদবার মাঝখানে বললাম যে আজ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহার পবিত্র জন্মদিন তাই বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহার সংক্ষিপ্ত লাইফ হিস্ট্রি বা জীবন কাহানি বা ওনার বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই যার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে ইনশাল্লাহ বিবি জাহারা সালামুল্লাহ আলহার জীবনী বা ওনার বাণী থেকে যদি আমরা শিক্ষা লাভ করে তার উপরে আমাল করার চেষ্টা করি বা আমার মা বোনেরা যদি ওনাকে আইডিয়াল মনে করে ওনাকে আদর্শ মনে করে তার উপরে আমাল করার চেষ্টা করেন তো আশা রাখি আমাদের সকলের জীবন অন্যতম জীবন হবে এবং আমাদের ইহকাল পরকাল উজ্জ্বল হবে তাই আসুন দেখি বিবি ফাতেমা জাহারা সালামুল্লাহ আলহার সম্পর্কে ইতিহাস কি বলছে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্ম হচ্ছে বিশ জমাদুসানি কুড়ি জমাদুসানি অর্থাৎ এই মাসের এই আরবিক মাস জামাদুসানির বিশ তারিখে উনি জন্ম নিয়েছিলেন সন পাঁচ বেসাথ মানে নবী করিম সাল্লাম যখন মবস বা রেসালাত হয়েছিলেন চল্লিশ বছর বয়সে তার পাঁচ বছর পরে মানে পঞ্চম বছরে উনি জন্ম নিয়েছিলেন বিশ জামাদুসানি পাঁচ বেসাত অর্থাৎ হিজরাতের সাত বছর আগে ওনার জন্ম হয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম যখন ওনার বয়স বান্ন বছর ছিল তখন উনি হিজরাত করেছিলেন মক্কা থেকে মদিনায় আর ওই হিজরাতের সাত বছর আগে ওনার জন্ম হয়েছিল আর হিজরাতের এগারো বছর পরে মানে এগারোই হিজড়িতে নবী করিম সাল্লাম অফাত পেয়েছিলেন এবং বিবি ফতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ঐরূপ তেরোই জামাদুল আউয়াল নইলে তিন জামাদুল সানি ওনার শাহাদ দিবস উপলক্ষে যে দুটি রবায়ত আছে একটি পঁচাত্তর দিনের আর আরেকটি পঁচানব্বই দিনের উনি নিজের পিতার পরে পঁচাত্তর দিন বেঁচেছিলেন কি পঁচানব্বই দিন বেঁচেছিলেন তো তেরোই জামাদুল আউ্য়াল তিন সানি মানে যে একটা মাস চলছে এই মাসের তিন তারিখে এগারোই হিজড়িতে উনি শাহাদ পেয়েছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন আহলেবায়তের থেকে বর্ণিত রওয়ায়ত হিসাবে যদি দেখা হয় তো ওনার টোটাল বয়স ছিল আঠারো বছর হিজরাতের সাত বছর আগে ওনার জন্ম হয়েছিল আর এগারো হিজড়িতে উনি শহীদ হয়েছিলেন তো এগারো আর সাত আঠারো বছর ওনার বয়স হয় কিন্তু আমার আহলে সন্ন্যত বাইদের রবায়ত হিসাবে ওনারা যেটা লিখেছেন যে বিবি ফাতেমা জাহরা বেসাতের পাঁচ বছর আগে মানে নবী করিম সাল্লাম মবুস বা রেসাত রেসালাত হয়েছিলেন চল্লিশ বছর বয়সে তার পাঁচ বছর আগে মানে যখন উনি ৩৫ বছরের ছিলেন তখন সেই সময় মা ফতেমার জন্ম হয়েছিল তো যদি আমার আহলে সুন্নত ভাইদের রবায়তকে আমরা সঠিক মানি তো বিবি জাহারার বয়স হবে আঠাশ বছর তবে নবী করিম সাল্লা সাল্লামের জীবনের সঙ্গে যদি আমরা জুড়ে মা ফাতেমা জাহরা আলাইসালাম জীবনে কি দেখি তো রওয়ায়ত বলছে উনি আঠারো বছর বয়স পেয়েছিলেন কেননা হিজরাতের সাত বছর আগে যখন ওনার জন্ম হয়েছিল আর এগারো হিজড়িতে যখন উনি মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন তো এগারো আর সাত আঠারো হয় যাই হোক আশা রাখি এই ঐতিহাসিক বা তারিখ যেটা আমি বললাম এটা আপনারা স্মরণে রাখবেন বিশ সানি পাঁচ বেসাত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলহা জন্ম নিয়েছিলেন আর দশ রমজান দশ এসাত নবী করিম সাল্লাম মবস বা রেসালাত হওয়ার দশ বছর পরে জানাবে খাদিজা এই দুনিয়া থেকে পল্লক গমন করেছিলেন অর্থাৎ হিজরাতের দু বছর আগে জানাবে খাদিজা এই দুনিয়া থেকে চলে গেছিলেন সে সময় জনাবে ফাতেমা জাহরা খুব ছোট ছিলেন মানে পাঁচ বছর ওনার বয়স ছিল যখন উনি মাতাহারা হয়েছিলেন আর একই জিলেজ্জা দুই হিজড়িতে মদিনায় হজরত আলী আলাইসালামের সঙ্গে ওনার বিবাহ বা কন্যাদান হয় মানে নবী কন্যাদান দিয়েছিলেন নিজের কন্যাকে হজরত আলী আলাইসাল্লামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন দুই হিজড়িতে আর তিন হিজড়িতে পনেরোই রমজান এমাম হাসান আলাইসাল্লামের জন্ম হয় আর সাত সওয়াল তিন হিজড়িতে ওহাদের যুদ্ধে ওহাদের মায়ের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে যখন আক্রমণ হয়েছিল তো ওনার দান শহীদ হয়ে গিয়েছিল ওনার দাঁত ভেঙে গিয়েছিল তো বিবি ফাতেমা জাহরা বাড়ি থেকে ছুটে গিয়েছিলেন যখন খবর পেয়েছেন যে বাবা আব্বা আব্বাজানের দাঁত শহীদ হয়ে গিয়েছে উনি আহত হয়েছেন জখমি ছুটে গিয়েছিলেন আর যে এক মা যেমন নিজের সন্তানের খেয়াল করে ওইভাবে সঙ্গে সঙ্গে নিজের পিতার শরীরের সমস্ত জখমকে পুষে পরিষ্কার করে মাধাওয়া করেছিলেন তাই ওনার ওই সময়ের ওই ব্যবহারকে দেখে নবী বলেছিলেন নিজের ওই কন্যার জন্যে ফাতেমা তুমি আমার মেয়ে নও অন্ত উম্ম আবিহা তুমি তোমার পিতার জন্যে মায়ের সমান তুমি আমার মা মা যেমন যেমন নিজের সন্তানের খেয়াল রাখে আজ তুমি আমাকে সেইভাবে যত্ন সেবা করেছ আমার দুঃখ বা কষ্টকে অনুভব করে ছুটে এসে আমার জখমকে পরিষ্কার করে মরমপাট্টি করেছো মা মাদাওয়া করেছ তারপরে তিন সাবান চার হিজেতে এমাম হোসেন আলাহ ইসলামের জন্ম হয় মা ফাতেমার দ্বিতীয় ছেলে ইমাম হোসেন আলাহ ইসলাম জন্ম নেন আর পাঁচ জামাদুসানি পাঁচ হিজড়িতে ওনার প্রথম কন্যা বিবি জাইনাব হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা জন্ম নেন আর ছয় হিজড়িতে ওনার দ্বিতীয় কন্যা ছোট মেয়ে জনাবে উম্ম কুলসুম জন্ম নেন আর সাত হিজড়িতে পয়গম্বর আকরম সাল্লা সাল্লাম নবী করিম সাল্লা সাল্লাম বাগে ফেদাক ফেদাকের ওই যে খেজুর বা ফুলের বা ফলের বাগান ছিল নিজের কন্যাকে হেবা করেছিলেন উপহার দিয়েছিলেন মনে রাখবেন এই হিস্ট্রিগুলো জানার দরকার আছে নবী নিজের ওয়াফাতের চার থেকে পাঁচ বছর আগে সাত হিজড়ি নবী অফাত পেয়েছিলেন কত হিজড়িতে এগারো হিজড়িতে মানে এগারো হিজড়িতে যে অফাত পান তো চার বছর আগে সাত হিজড়িতে ওই বাগে ফেদাক ফেদাকের বাগান নিজের কন্যাকে হেবা করেছিলেন লিখিতভাবে তোহফা দিয়েছিলেন যে এটা উম্মাতের অধিকার নয় এটা আমার উম্মাতের মাল নয় এটা আমার ব্যক্তিগত মাল আর এটা আমি আমার কন্যা ফতেমাকে দিয়ে যাচ্ছি এইভাবে উনি লিখিত প্রমাণসহ নিজের কন্যাকে হেবা করেছিলেন ফতেমা খলিফার দরবারে নিজের অধিকার চাইতে যাননি ওনার কাছে প্রমাণ ছিল যে এটা ওনার অধিকার যেটা খেলাফতি পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাই যারা বাগে ফেদাক নিয়েছিল তাদেরকে গাসিব বলা হয় ওনার কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়েছিল তাই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহা উনি তখন ওই প্রমাণপত্র দেখিয়েছিলেন তো প্রমাণপত্রকে ছিঁড়ে ফেলা হয়েছিল যাতে অন্য কেউ জানতে না পারে তারপরে দরবারে সকলের সামনে প্রমাণ করতে বলা হয়েছিল তো সাক্ষী স্বরূপ হজরত আলীও নিজের ছেলেকে নিয়ে গিয়েছিলেন হাসান ও হোসেনকে নিয়ে গিয়েছিলেন জানাদের সততার সাক্ষী কোরআন দিয়েছে খ্রিস্টানদের সঙ্গে যখন মোবালা মোবাহেলা হয়েছিল সত্য মিথ্যার লড়াইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তো সেই মোবাহেলার ময়দানে সত্যবাদী রূপে কারা গিয়েছিল আয় উম্মতে মুসলিম একবার বলো আমার ভাইরা একবার বলুন যারা কোরআন পড়েন আয়াতে মোবাইলে একবার পড়ে দেখুন ফকুল তালাও দো আবনা না আবনা আকুম ও নিসা না ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজাল্লাহনাতুল্লাহ আল কাদমিন নবী আপনি আপনার ছেলেদেরকে নিয়ে আসুন আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি এভাবে আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন ওদেরকে তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি তোমরা তোমাদের মেয়েকে কন্যাকে নারীকে নিয়ে আসো আমি আমার নারীকে নিয়ে নারীদেরকে আমাদের নারীকেদেরকে নিয়ে আসছি তোমরা নিজের মতো যাকে মনে করো নিজের নাফসকে নিয়ে এসো আমি আমার নাফসকে নিয়ে আসছি তো নার্সের জায়গায় নবী কাকে নিয়ে গিয়েছিলেন একবার ভেবে দেখুন শরীয়ত ইতিহাস তুলে দেখুন কন্যা বা নারীর জায়গায় নবী কাকে নিয়ে এগিয়েছিলেন মদিনায় আর কোনো নারী ছিল না ওনার স্ত্রীরা ছিলেন না কেন মা ফাতেমাকে একা নিয়ে গিয়েছিলেন সন্তানের জায়গায় ছেলেদের জায়গায় হাসান হোসাইনকে নিয়ে গিয়েছিলেন সত্যবাদী রূপে কেন মদিনায় অন্য সাহাবিদের ছেলেরা ছিল না নবীর কোনো পিত্র সন্তান পুত্র সন্তান ছিল না বলে উনি নিজের সন্তানকে নিয়ে যেতে পারেননি কিন্তু ওনার মেয়ের ছেলে হাসান হোসেনকে নিয়ে গিয়েছিলেন সন্তানের জায়গায় তো ওনার যদি অন্য কোনো মেয়ে থেকে থাকতো তার যদি সন্তান সন্তানাদের ছিল তো তাদেরকে কেন নবী কেন নিয়ে যাননি একবার ইতিহাসের কাছে জিজ্ঞাসা করুন একবার সঠিক জিনিসকে জানার চেষ্টা করুন উত্তর আছে কোনো মোল্লা মৌলী মাওলানা ভাইয়ের কাছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম সত্যবাদী রূপে ওই খ্রিস্টানদের সঙ্গে মোবাহেলা করার জন্যে কেন সেখানে সত্য মিথ্যের যুদ্ধ ছিল জং ছিল ফকুল তালাউনাদু আবনা ও আবনা কম আনা অনেসা কম ওয়ানফসানা ওয়ানফস কম সুম্মা নাপ্তাহিল আমরা মোবাইলও করবো ওয়ানাজ আল্লাহ আল্লাহ আল্লাহ কাজবিন মিথ্যাবাদীদের উপরে লানত করব। যে মিথ্যাবাদী তারা নিঃস্ব হয়ে যাবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো নবী করিম সাল্লাহিসাল্লাম সাল্লাম নিজের সঙ্গে সত্যবাদী রূপে যাদেরকে নিয়ে গিয়েছিলেন নবী স্বয়ং নিজে ছিলেন সঙ্গে হাসান হুসাইন ছিল মা ফাতেমা যারা ছিলেন হজরত আলী আলাহিসাল্লাম ছিল আর ওদিকে খ্রিস্টানেরা যখন দেখলো যে নবী নিজের সঙ্গে এমন সত্যবাদীদেরকে নিয়ে আসছেন এনারা যদি ইশারা করেন পাহাড় নিজের জায়গা ছেড়ে দেবে এনারা যদি বদোয়া করেন তো সব কিছু জ্বলে পড়ে শ্বাস হয়ে শেষ হয়ে যাবে আমরা সব নিঃস হয়ে যাবো শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারা সন্ধি করেছিল জিজিয়া দিয়েছিল ট্যাক্স দিয়েছিল আর বলল নবী আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আপনারা সত্য বা আমরা আপনার অন্ডারে থেকে কাজ করব আপনি যেভাবে বলবেন আমরা ট্যাক্স দিয়ে যাব ইতিহাস তুলে দেখুন তো সেই সত্যবাদী বা সেই সত্য নবীর সত্য কন্যা দরবারে যেয়ে নিজের অধিকার চেয়েছিলেন ওই বাদকে ফেদাক চেয়েছিলেন যে ফাদে বাগে ফেদাক ওনাকে সাত হিজড়িতে নবী করিম সাল্লাম উপহার স্বরূপ দিয়েছিলেন সেই বাগে ফেদাক ওনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল আর এখন তো আলহামদুলিল্লাহ আমার বহু আহলে সুন্নত ওলমাদের মধ্যে সজাগ হয়েছে তারা সত্য কথা এখন বলা শুরু করেছে বহু তাকরির এমন শুনেছি যেখানে আমার আহলে সুন্নত ভাইদের ওলমারা বলছেন যে ফতেমা নবীর কন্যা যখন দরবারে গিয়েছিলেন প্রথম খলিফার কাছে বাগে ফেদাকের দাবি করেছিলেন যে এটা আমার পিতা আমাকে দিয়ে গিয়েছিলেন নিজের জীবনে আমাকে হেবা করে গেছেন তো যদি ওনার হক বা ওনার পিতা যদি ওনাকে নাও দিয়ে যেয়ে থাকতেন তো খলিফাকে দিয়ে দেওয়া উচিত ছিল যে নবীর কন্যা চাচ্ছেন বিশ্বের নারীদের সর্দারনি উনি কোনো দাবি করেছেন সুতরাং ওনাকে নিরাশ করা উচিত ছিল না এটা আমার আয়লে সুন্নত ভাই ওলমারা বলতে চাচ্ছেন যে উনি খলিফা যদি নবীকে ভালোবাসতেন তো নবীর মায়ায় নবীর মহব্বতে নবীর সন্তানকে নবীর কন্যাকে উপহারস্বরূপ দিয়ে দিতেন যদি ওসিয়ত নদী না করে যেতেন আর ফতেমার যখন হক ছিল অধিকার ছিল যেটা প্রুফ প্রমাণ সহ ছিল যদি ফতেমার কাছ থেকে চেয়ে নেওয়া হতো এটা আমার আহলে সন্ন্যত মৌলী মানন্দ ভাইদের কথা যে যদি ফতেমার কাছে ওই বাগে ফেদাক ওই ফুলে ফেদাকের ফুলের ফলের বাগান যদি চেয়ে নিত যে রাজিত্ব চালানোর জন্যে দেশ চালানোর জন্যে প্রজাদের সেবা করার জন্যে এই বাগানের প্রয়োজন আছে খেলাফাতি চালানোর জন্য এর প্রয়োজন আছে ফতেমা যদি তুমি ভালো মনে করো তো এই বাঘ আমাদেরকে এই বাগান আমাদেরকে দিয়ে দাও হেবা করে দাও ওম্বাতের জন্যে মা ফতেমা স্বইচ্ছায় দিয়ে দিতেন খোদার কসম মা ফতেমার জীবনী তুলে দেখুন একদিন না দুদিন তিন দিন লাগাতার না খেয়ে জীবনযাপন করে গেছেন ওনারা আর বাড়িতে যতক্ষণ পানাহার ছিল ইতিহাসে তুলে দেখুন কোনো সাইল এসে কোনো প্রশ্নকারী এসে কেউ এসে মা ফাতেমার দরওয়াজায় কিছু চেয়েছে আর সে নিরাশ হয়ে ফিরে গেছে এমন কখনো জীবনে হয়নি মা ফাতেমার দরজা থেকে কখনো কেউ খালিয়াত ফিরে যায়নি এমনকি নবীর সাহাবিরা নবীর কাছে আসতেন নবীর বাড়িতে পানাহার থাকতো না কি প্রয়োজনীয় জিনিস থাকতো না তখন নবী করিম সাল্লা সাল্লাম তাকে ফাতেমার দরওয়াজায় পাঠাতেন কেন নবী জানতেন ফাতেমার দরওয়াজা থেকে আজ পর্যন্ত কোনো দরিদ্র কোনো গরিব কোনো অভাবী কোনো ফকির নিরাশ হয়ে ফিরে যায়নি বহু ঘটনা আপনারা ইতিহাসে পড়েছেন শুনেছেন শুনতে থাকেন তুলে দেখুন যে মা ফাতেমা জাহারার দরওয়াজা থেকে কখনো কোনো ফকির কোনো গরিব কোনো দরিদ্র কোনো অভাবী এসে প্রশ্ন করেছে কিছু সওয়াল করতে চেয়েছে আর মা ফাতেমা দেননি এমন কখনো হননি কখনো হয়নি এমনকি নিজের চাদর অন্যাকে গিরবি রেখে বন্ধক রেখে সমন ইহুদির হিস্ট্রি তুলে দেখুন তার দোকানে গিরবি রেখে সেই চাদরকে গিরবি রেখে পানাহার তৈরি করে গরিবদেরকে খাওয়িয়েছিলেন সেই কন্যার সঙ্গে যদি কেউ অবিচার করে তাকে যদি তার অধিকার থেকে কেউ বঞ্চিত করে তো একবার আম্মাতে মুসলামার কাছে আমি জিজ্ঞাসা করছি মা ফাতেমা জাহরা নিজের অধিকার চেয়েছিলেন নিজের হক চেয়েছিলেন সেই অহক থেকে যদি তাকে কেউ বঞ্চিত করে থাকে তো সে শ্রদ্ধার যোগ্য কি না তাকে মানা যাবে কি না তাকে ভালোবাসা যাবে কি না তাকে ফলো করা যাবে কি না আপনি নিজের বিবেকের কাছে নিজে জিজ্ঞাসা করুন নবীকে কাল কি করে মুখ দেখাবেন তাদের সঙ্গী হয়ে সাথী হয়ে যারা মা ফাতেমাকে আঘাত করেছে নবী করিম সাল্লামের হাদিস মান আসকা তাহা ফকাত আসকা তানি যে মাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে আমাকে আঘাত করেছে আর মা ফাতেমা জারার হাদিস আমি আপনাদের সামনে এখন সূত্র সমেত পড়ে শোনাবো যেখানে মা ফাতেমা যারা বলেছেন ওই দুজনা যখন শেষ সময়ে সাক্ষাৎ করতে গিয়েছিল তো মা ফাতেমা যারা বলেছিলেন আমি আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি আসখাত আসখাত্তুমুনি তোমরা দুজন আমাকে কষ্ট দিয়েছ আঘাত দিয়েছ নারাজ করেছ আমি হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে তোমাদের নালিশ করব। হাদিস তুলে দেখুন সহি বোখারিতে লেখা আছে সহি মুসলিমে লেখা আছে বিভিন্ন আমার আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা আছে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওদের থেকে ফাতেমা রাজি হননি আর নবী বলেছেন ফাতেমা বেজ আত মিন্নি মানে আর্দাহা ফাকাদ আর্দানি ওমান আকদাবাহা ফাকাত আকদাবানি ফাতেমা আমার টুকরো ফাতেমা আমার কলেজের টুকরো যে ফাতেমাকে রাজি করেছে সে আমাকে রাজি করেছে আর যে ফাতেমাকে নারাজ করেছে সে আমাকে নারাজ করেছে ইন্নআল্লাহ ইয়ারদা আল রেদাহা ও ইয়াকদবলে গাদাবেহা ফাতেমার রাজিতে আল্লাহ রাজি হা আর ফাতেমার রাগে আল্লাহ রাগ করে তো যারা আমাকে রাগ করেছে আমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে আর যারা আল্লাহকে রাগ রাগিয়েছে আল্লাহকে নারাজ করেছে আল্লাহকে কষ্ট দিয়েছে তারা নরকি এবারে ভেবে দেখুন যে ফতেমার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে মা ফতেমার অধিকার যারা কেড়েছে যাদের থেকে মা ফতেমা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নারাজ ছিলেন তাদেরকে যদি আপনারা ফলো করেন তো আপনাদের ঠিকানা কি হবে আপনারা নিজেরা বুঝে নিন আমি বলতে চাই না তো আমি মা ফাতেমার জীবন হিস্ট্রি তুলে ধরছি আপনার সামনে যে উনি কোন হিজড়িতে কীভাবে ওনার জীবন অব্যাহত হয়েছে তারপরে সাত হিজড়িতে যেমন বললাম নবী করিম সাল্লাহ সাল্লাম বাগে ফেদাক নিজের কন্যাকে হেবা করেছিলেন দান দিয়েছিলেন চব্বিশ জিলহিজ্জা নয় হিজড়িতে নজরান के साथ मोबाइल के लिए हाजिर होना মানে চব্বিশ জিলেজ্জা নয় হিজড়িতে খ্রিস্টানদের সঙ্গে মোবাহেলার যুদ্ধ হয়েছিল সত্য মিথ্যাবাদের যুদ্ধ হয়েছিল যেটা এখন আপনাদেরকে আমি শোনালাম আপনারা তুলে দেখুন কোরআন তারপরে আঠাশ সফর ওনার পিতা এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তারপরে মুসলমান উম্মতে মুসলমান ওনার সঙ্গে যে ব্যবহার করেছিল সেগুলো ইতিহাস সাক্ষী রবিউল আউ্য়াল এগারোই হিজড়িতে মাফাতে কাছ থেকে ওই ফুলের বাগান কেড়ে নেওয়া হয় আর শুধু ফুলের বাগান কেড়ে নেওয়া হয় না ওই সঙ্গে সঙ্গে ওই এগারোই হিজড়িতে মা ফাতেমার ঘরের ওপরে আক্রমণ করা হয় হজরত আলী আলাহ ইসলামের কাছ থেকে বায়াত নেওয়ার জন্যে মা ফাতেমার ঘরের দরওয়াজার সামনে আগুন নিয়ে দাঁড়িয়েছিল আর আওয়াজ দিয়ে বলছিল আবুল হাসানকে ঘরের বাইরে আসতে বলো নইলে আমরা এই ঘরে আগুন লাগিয়ে দেব তখন মা ফাতেমা জাহরা দরওয়াজার পেছন থেকে বললেন আই অমুক তুমি কি সেই ঘরে আগুন লাগাবে যে ঘরে হাসান হোসেন বাস করছে ওই দরজার ওপরে আগুন লাগাবে যে দরজার উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাম সালাম করতেন তখন উত্তর ছিল ওয়াইন হোক না কেন ইতিহাস তুলে দেখুন তারপরে তারা যা করেছিল আমি ইতিহাস শুনিয়েছি তো এই সমস্ত ইতিহাসগুলো জানার পরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আরও অনেক কিছু আছে অনেক ঘটনা আছে মা ফতেমার জীবনের যেটা আমি ওনার শাহাদাতের সময় শুনিয়েছি আর এখানেও হিজড়ি হিসাবে কোন হিজড়িতে কি হয়েছিল সেগুলোও শোনালাম মা ফতেমা বিশ্বের নারীদের জন্য আদর্শ ফাতেমা সৈয়দাতুন আলামিন কে বলেছিলেন সাদিক আমিন নবী যিনি আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না সেই নবী নিজের কন্যার সম্পর্কে বলছেন ইবনা ইবনাতি ফাতেমা সৈয়দাতুন ইসাই আহলিল জন্না ইন্না ইবনাতি ফাতেমা সৈয়দাতুন ইসাইল আলামিন আমার মেয়ে ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবেন বা আমার মেয়ে ফতেমা উভয় স্থানের এহকাল ও পরকালের নারীদের সর্দারনি ফতেমা উসওয়াতুন হাসানা লেনেসা ইল উম্মাহ আমার উম্মাতের নারীদের জন্যে ফতেমার জীবন একটি আদর্শ আইডিয়াল তো সেই ফতেমাকে ফলো করতে বলা হয়েছে নারীদেরকে ফতেমার অনুসরণ করতে বলা হয়েছে তো সেই ফাতেমাকে ছেড়ে যদি উম্মাতে মুসলিমান নারীরা অন্য কাউকে ফলো করে তারা নবীকে কি উত্তর দেবে নবী নিজের কোনো স্ত্রীকেও তো আইডল করতে পারতেন আদর্শ করতে পারতেন কেন কোনো স্ত্রীর নাম নিয়ে বলেননি যে আমার এই স্ত্রী দেখতে সুন্দর আমার এই স্ত্রীর ব্যবহার সুন্দর আমার এই স্ত্রীর কাজকর্ম সুন্দর সুতরাং ইনি তোমাদের জন্য আইডিয়াল বা আমার উম্মতের নারীদের জন্য আইডিয়াল কি ইনি সমস্ত নারীদের জন্যে উপস্যজনক বা আইডিয়াল বা সর্দারনি কেন বলেননি কেননা সে কোয়ালিটি কারোর মধ্যে ছিল না একমাত্র নবীর সুকন্যা মা ফতেমা জাহারা ছিলেন যেন সম্পর্কে নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস যে পুরো বিশ্বের সৌন্দর্যতা মানে ফুলের সুগন্ধ আর ফুল ফলের যে বা আল্লাহর যে কুদরাতের নিশানি যত সুন্দর জিনিস এই দুনিয়ায় আমরা দেখছি বা আপনারা দেখছেন বা বিশ্বের জগতে আল্লাহ যত সুন্দর জিনিস তৈরি করেছে এই সমস্ত সৌন্দর্যতাকে যদি একত্রিত করা হয় তো আমার মেয়ে ফতেমার রূপ ধারণ করবে তমন সুন্দর দেখতে ছিলেন বা চরিত্র বা ব্যবহার ছিল মা ফাতেমা জাহরার তাই নবী করিম সাল্লাম নিজের ওই কন্যাকে নিজের উম্মাতের নারীদের জন্যে আদর্শ করেছিলেন আদর্শ বলেছিলেন ফতেমা জাহারা নিজের জীবনের প্রতিক্ষণ বা জীবনের বেশিরভাগ সময়টা দুটি কাজে ব্যস্ত থাকতেন যেটা আমরা ইতিহাসে পেয়েছি বা হাদিসের মধ্যে পেয়েছি হয় উনি আল্লাহর উপাসনা আল্লাহর এবাদাতে ব্যস্ত থাকতেন নামাজ পড়তে থাকতেন আর নইলে ফিরে থাকলে সে সময় উনি কোরআনের তেলাবাত করতে থাকতেন সবসময় ওনার জীবন আল্লাহর উপাসনা এবাদতের মাঝখানে কাটত আর এর মাঝখানে যে সময় হতো সেই সময় উনি স্বামীর খেদমাত করতেন বাচ্চাদের সেবা করতেন ঘরের কাজ করতেন মা ফাতেমা জাহরা নারীদের মধ্যে মেয়েদের জন্য সুন্দর একটা উদাহরণ কি এক মেয়েকে তার মাতা পিতার জন্য কেমন হওয়া উচিত তার একটা সুন্দর রোল উনি ছেড়েছেন ভূমিকা ছেড়েছেন না মেয়েদের জন্য উনি রোল মডেল বা বউ এক বউকে এক স্ত্রীকে কেমন হওয়া উচিত এটাও ওনার জীবনে যখন উনি হজরত আলী আলাইসাল্লামের স্ত্রী হয়েছিলেন তো সেটাও একটা আদর্শজনক সুন্দর আইডিয়াল যে এক নারীকে স্ত্রী রূপে কেমন হওয়া উচিত বা তার ভূমিকে কেমন হওয়া উচিত নিজের জীবনে কখনো হজরত আলী আলাইসালামের কাছে কোনো দাবি করেননি মা ফাতেমা জাহরা কেননা নবী বলেছিলেন আয় আমার কলেজার টুকরা ফাতেমা আলী তোমাকে অতিরিক্ত ভালোবাসে তবে আলীর কাছে যেন এমন কোনো দাবি করো না যেটা পুরো না করতে পেরে আলী আঘাত পাবে তাই ওই ভয়ে যে আলী আলাহ ইসলাম হয়তো আমি কোনো এমন দাবি করব আলীর কাছে হয়তো পয়সা থাকবে না কি আমার সেই আশাকে পুরো করতে পারবেন না তাই উনি আঘাত পাবেন তাই নিজের জীবনে কখনো কোনো দাবি করেননি তো এটা যদি আমার মা বোনেরা মনে রাখেন উম্মতে মুসলিমান নারীরা মনে রাখেন তাদের পারিবারিক বা বিবাহিক জীবন কত সুন্দর হয়ে যাবে একবার ভেবে দেখুন তবে ওখানে এটাও মনে রাখতে হবে হজরত আলী আলাহ ইসলাম নিজের জীবনে কখনো মা ফাতেমাকে চুল পরিমাণে কষ্ট হতে দেননি মা ফাতেমার সমস্ত কাজে উনি সহযোগিতা করতেন এমনকি নবী আল্লাহ একদিন মা ফাতেমার সঙ্গে দেখা করতে হজরত আলী আলাহ ইসলামের বাড়িতে গিয়েছেন গিয়ে কি দেখছেন হজরত আলী আলাহ ইসলাম উনন মানে তান্নুর যেখানে রুটি তৈরি হতো আগের যুগে তান্নুর পরিষ্কার করছেন তান্নুর সাফাই করছেন যাতে রুটি তৈরি করা যায় তো হজরত আলী আলাহ ইসলামকে ওই অবস্থায় দেখে নবী করিম সাল্লাম বললেন আয় আলী তুমি যে নিজের স্ত্রীর সহযোগিতা করার জন্য এই যে উনন পরিষ্কার করছো এই যে তান্নুরকে পরিষ্কার করছো তুমি জানো তুমি কত বড় স্বভাবের কাজ করছো এক হাজার নফল নামাজ পড়লে যে স্বভাব পাবে না যদি কেউ নিজের স্ত্রীকে সহযোগিতা করে তার কাজে সহযোগিতা করে নেকিতে সহযোগিতা করে তো আল্লাহ তাকে হাজার নফল নামাজ হাজার রেখাত নফল নামাজ পড়ার সব দান করবে চিন্তা করুন তো হজরত আলী আলাইসালাম নিজের জীবনে কখনো এমন ব্যবহার করেননি এখন এমন কোনো কাজ করেননি যে ফতেমা যার থেকে আঘাত পাবেন ওইরূপ এক মাকে কিভাবে নিজের বাচ্চাদেরকে লালন পালন করতে হবে যদি আপনারা মা ফাতেমার আওলাদের কাছে জিজ্ঞাসা করেন তো তানারা বলবেন বাচ্চারা কখনো নিজের মায়ের কাছে কোনো দাবি করে আশা করে নিরাশ হননি এমনকি ঈদের দিন উম্মাতের আসহাবের সাহাবিদের ছেলে মেয়েরা নতুন কাপড় পরে বেরিয়ে বেড়াচ্ছে নামাজের দিকে যাচ্ছে হাসান হোসেন পুরনো কাপড় পরে আছেন মায়ের কাছে ছুটে আসছেন এসে মায়ের কোলে জড়িয়ে ধরে বলছেন আম্মি যান আজ ঈদের দিন দেখুন মদিনাবাসীরা মদিনার ছেলে পেয়ে ছেলে মেয়েরা সব নতুন কাপড় পরে বেড়াচ্ছে আমাদের কি নতুন পোশাক নেই আমাদের জন্য কি নতুন পোশাক আনা হয়নি আমরা কি নতুন পোশাক পরব না একবার চিন্তা করুন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন আর কি বললেন তোমাদের পোশাক নিয়ে দর্জি আসছে হাসান হোসাইনের পোশাক কিন্তু কোনো দর্জিকে সেলাই করতে দায়িত্ব দেওয়া হয়নি আর ওদিকে মা যারা কি বলছেন দর্জি তোমাদের পোশাক নিয়ে আসতে তোমরা নিরাশ হও না দুঃখ পেও না তোমরাও নতুন কাপড় পরবে মা ফাতেমা কত প্রিয় ছিলেন আল্লাহ রসুলের নজরে যখন মা ফাতেমার মুখ থেকে এই বাক্য বাহির হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন রিজওয়ানে জান্নাতকে পাঠিয়েছে রিজওয়ানে জান্নাত জান্নাতের দরবানকে পাঠিয়েছে যাও অপেক্ষা না করে এখনই জান্নাতের পোশাক নিয়ে যাও হাসান হোসেনের জন্যে কেননা আমার কানিজে খাস আমাতুল্লাহ যাকে বলা হয় জনাবে ফাতেমা জাহারা উনি বলেছেন ওনার বাচ্চাদের কাপড় দর্জি নিয়ে আসছে তো তুমি ফেরিস্তা রূপে যে ওনার দর্জি সেজে দর্জির ভেসে দর্জি হয়ে যাও আর কাপড় যে পৌঁছে দাও যে এই হাসান হোসেনের কাপড় ইতিহাস তুলে দেখুন আমার সমস্ত মৌলী মাওলানার ভাইরা এ সমস্ত জিনিস জানেন ওনারা উল্লেখ করেন পড়েন যে জান্নাতের ফেরিস্তা দরবান দর্জি হয়ে এসেছিলেন ওই রিজওয়ান আরেক সময়ও ওইভাবে কাপড় নিয়ে এসেছিলেন মা ফতেমার জন্মদিবস তাই এটা আমি শোনাতে চাচ্ছি উনি বড় দেখতে সুন্দর ছিলেন ওনার বাড়ির পাশে প্রতিবেশী এক ইহুদি ছিল বড় ধনী বড় ধনবান মানে মদিনার সবচেয়ে ধনী ইহুদি ওনার কন্যার বিবাহ ছিল তো নিজের কন্যার বিবাহর সময় মা ফাতেমা জাহারাকে উনি আমন্ত্রণ করেছিলেন যে বিবি ফাতেমা আপনি আমার বাড়িতে আসবেন আপনার আশীর্বাদ দোয়ায় আমার মেয়ের বিদায় হবে হজরত আলী আলাইসালামকে মা ফাতেমা যারা জিজ্ঞাসা করলেন আয় আবুল হাসান আমি কি ওই ইহুদির কন্যার বিবাহতে যেতে পারি শরিক হতে পারি আপনি আমার স্বামী যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব আর নইলে না হজরত আলী আলাইসালাম বললেন আয় প্রিয় নবীর প্রিয় কন্যা আয় আমার জীবন সাথী আজ পর্যন্ত কি এমন কখনো হয়েছে যে তুমি দাবি করেছ আর আমি না বলেছি কারণ আমি জানি তুমি কখনো কখনো কোনো অবৈধ দাবি করনি আর তুমি কাউকে খুশি দিতে যাচ্ছ তোমাকে পেয়ে তারা খুশি হবে তাদের বাড়িতে গেলে বা তোমার আশীর্বাদ পেলে তারা খুশি হবে অবশ্যই সেখানে যেতে কোনো অসুবিধে নেই তারা যখন স্বেচ্ছায় সুসম্মানের সঙ্গে স্নো আদরের সঙ্গে ডেকেছে তো আপনি যেতে পারেন মা ফতেমা জাহরা ওই সময় বাড়িতে কোনো নতুন পোশাক ছিল না যে পোশাকগুলো উনি সবসময় পরিধান করতেন সেই পোশাকই ছিল কুটুম বাড়ি যাওয়ার সময় কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় বিয়েতে যাওয়ার সময় আমরা বা আমাদের নারীরা মেয়েরা নতুন পোশাক পরে যান সুন্দর পোশাক পরে যান মা ফতেমার কাছে কোনো সুন্দর নতুন পোশাক ছিল না উনি তখন নামাজ পড়লেন দুরেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ তোমার প্রিয় নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা জায়রা এক বড় ধনী লোকের মেয়ের বিবাহতে যেতে চাচ্ছে যেখানে সবাই সুন্দর পোশাকে থাকবে সমস্ত নারীরা মেয়েরা বউরা সুন্দর পোশাকে আসবে আমি যদি এই সাদা পোশাকে যাই তো হয়তো আমাকে তারা ছোট মনে করবে গরিব মনে করবে আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার নবীর কন্যাকে ওই রূপে দেখে হয়তো তারা ছোট মনে করবে এটা কি তুমি পছন্দ করো তুমি তোমার নবীর কন্যার সম্মানকে বজায় রেখো আয় আল্লাহ রব্বুল আলমিন যদি তুমি এই অবস্থায় আমাকে যেতে ইশারা করো আদেশ দাও তো আমি এই অবস্থায় চলে যাব আমার কোনো অসুবিধা নেই তবে আল্লাহ তুমি তোমার নবীর ও নবীর কন্যার সম্মানকে বজায় রেখো মা ফাতেমা জাহারা দোয়া করছিলেন এখনও দোয়া শেষ হয়নি দরওয়াজায় কেউ নক করেছে মা ফাতেমা জনাবে ফিজ্জাকে ডাকলেন কি আসমাকে ডাকলেন বাড়িতে যে কানিজ ছিলেন সেবিকা ছিলেন দাসী ছিলেন দরওয়াজা খোলো ফিজ্জা যখন দরওয়াজা খুলেছে দেখেছে কে একজন দর্জি দাঁড়িয়ে আছে মা ফাতেমার পোশাক নিয়ে এসেছি জানেন ওই দর্জিকে ইতিহাসে লেখা হয়েছে ওই রিজওয়ান দরওয়ানে জান্নাত উনি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জান্নাত থেকে মা ফাতেমার জন্যে পোশাক নিয়ে এসেছিলেন যে আমার নবীর কন্যা বিয়েতে যাবে তো রানীর হয়ে যাবে তাকে যেন কেউ ছোট মনে না করে গরিব না মনে করে বিশ্ব নবীর কন্যার রূপে সেখানে যাবে তার সম্মান সর্ব উত্তম হবে সুতরাং রিজওয়ান ওই কাপড় দিয়ে চলে যাচ্ছে জানাবে সাহারা জিজ্ঞাসা করলেন ফিজ্জার কাছে ফিজ্জা কে এসেছিল কি নিয়ে এসেছে তখন বললেন বিবি আপনার পোশাক এসেছে আপনি কোথাও যাচ্ছেন সঙ্গে সঙ্গে মাফাত আমার শুকুরের সেজদা করলেন আল্লাহর শুকুর আদায় করলেন আল্লাহ তুমি তোমার নবীর সম্মানকে বজায় রেখো সেই পোশাক পরিধান করে যখন ওই ইহুদের বাড়িতে পৌঁছেছেন তো মাফাতেমা যেমন আমি বললাম যে উনি দেখতে বড় সুন্দর ছিলেন ওনার চেহারায় এমন একটা নূর ছিল যা দেখে আশ্চর্য হয়ে যেত সবাই যে এত সুন্দর নারী বিশ্বে দ্বিতীয় কোনো জন্ম নিইনি এত সুন্দর উনি দেখতে ছিলেন তাই আপনারা শুনেছেন যে আরবের বহু রাজার ছেলেরা বা রাজারা মা ফাতেমার সঙ্গে বিবাহ করতে চেয়েছিল এমনকি রাজিত্ব বা ধন দৌলত যা কিছু নবী আল্লাহ আপনি চাবেন বা দাবি করবেন মেহের হিসেবে আমরা দিতে রাজি আপনার কন্যার হাত আমাকে দিন কিন্তু নবী আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না উনি বললেন আমার কন্যার বিবাহ তার সঙ্গে হবে যার সঙ্গে আল্লাহ রাজি হবে যেখানে বিয়ের জন্য আল্লাহর ইশারা হবে আল্লাহর হুকুম হবে সেখানে আমার কন্যার বিবাহ হবে যাই হোক তো নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা জাহারা ওই জান্নাতের লেবাস পরে ওই জান্নাতের পোশাক পরে ওই ইহুদের বাড়িতে পৌঁছেছেন ওই বিয়ের আসরে পৌঁছেছেন যেখানে আগে থেকে ইহুদের কন্যা সুন্দর বউ সেজে বা দুলহানের রূপে স্টেজের উপরে বসেছিল আর আশেপাশে সমস্ত মদিনার ধনী লোকের মেয়েরা ছিল বা রানীরা ছিল বড় পয়সাওয়ালা তারা সেখানে ছিল সুতরাং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলেহা নবীর কন্যা যখন ওখানে পৌঁছেছেন তো সবাই ওনার স্বাগত স্বাগতম করার জন্যে ওনার সম্মানে সবাই দাঁড়িয়ে পড়েছে আর ওই মেয়ে ওই কন্যা যার বিবাহ ছিল সেও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জানাবে ফাতেমা জাহারাকে সালাম করেছে আর সালাম করার পরে সে যখন মা ফাতেমার দিকে চেয়েছে তো মা ফাতেমার চেহারা নূর বা উজ্জ্বলতা বা সৌন্দর্যতাকে দেখে সে বেহস হয়ে গেছে মানে এত সুন্দর সে কখনো দেখেনি অবাক হয়ে দেখে কিছুক্ষণ পরে সে পড়ে গেছে যে যেন জ্ঞান হারিয়ে ফেলেছে যে এত সুন্দর এর আগে কখনো দেখেনি সুতরাং বেহুশ যখন হয়ে গেছে তখন ওই বিয়ের আসর খুশির আসর এক দুঃখ বা শোকের আসরে পরিবর্তন হয়েছে সবাই কান্নাকাটি শুরু করেছে দুলহান মারা গিয়েছেন কন্যা মারা গিয়েছে যখন এই আওয়াজ উঠছে মা ফতেমা জাহরা বড় দুঃখ পেলেন উনি ভাবলেন যদি এই খবর মদিনায় ছড়িয়ে যায় বা এই কন্যার মাতা পিতা বা আপনরা জানতে পারে যে আমাকে দেখে বা আমার আসার কারণে আমি উপস্থিত হয়েছি সেই কারণে তার মেয়ে মারা গিয়েছে বা কন্যা মারা গেছে তারা আমাকে ভুল বুঝবে হয়তো আমাকে অসগুণ মনে করবে সুতরাং মা ফাতেমা জাহারার সঙ্গে ওনার কানিজ জনাবে ফিজ্জা ছিলেন উনি বললেন এই ফিজ্জা শিগগিরে বাড়ি যাও আর আমার যায় নামাজ নিয়ে আসো নামাজের পার্টি নিয়ে আসো নামাজের পার্টি নিয়ে এসেছেন ওদিকে ইহুদি নারীদের মধ্যে বা খ্রিস্টান নারীদের মধ্যে কথা শুরু হয়ে গেছে যে ফতেমা জাহরা আসার কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটেছে সুতরাং জানাবে ফাতেমা জাহরাকে যখন ওই নামাজের পার্টি এনে দেওয়া হলো তখন উনি ওই কন্যার মাতা মানে ওই যে ইহুদির মেয়ের বিবাহ ছিল ওই ইহুদির স্ত্রীর কাছে অনুমতি নিলেন আমি কি তোমার বাসায় আমার এই নামাজের পার্টি বিছিয়ে দুরেখাত নামাজ পড়তে পারি চিন্তা করো না তোমার মেয়ে ঠিক হয়ে যাবে মারা যায়নি তোমার মেয়ে হয়তো বেহোশ হয়ে গেছে আমাকে দেখে আল্লাহ যদি চায় সে ঠিক হয়ে যাবে সুতরাং মা ফাতেমা জাহারা ওখানে সঙ্গে সঙ্গে নামাজের পাটি বিছিয়ে দুরেখাত নামাজ পড়লেন আর নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করছেন এই আল্লাহ রব্বুল আলমিন তুমি তোমার প্রিয় নবী মোহাম্মদ ও তার কন্যার সম্মানকে বজায় রেখো আয় আল্লাহ রব্বুল আলমিন এখন যদি এই দুলহান এই কন্যা এই মেয়ে যদি জ্ঞান ফিরে না পায় সে যদি সজাগ না হয় তো মদিনার সমস্ত নারীরা বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান নারীরা বলবে ফতেমার মেয়ে অশগুন ফতেমার মেয়ে আসার কারণে এই দুলহান মারা গিয়েছে সুতরাং আল্লাহ তুমি তোমার নবীর কন্যার তোমার কানিজে খাস ফাতেমার সম্মানকে বজায় রেখো আল্লাহ এর হোশ ফিরিয়ে দাও মা ফাতেমার দোয়া এখনও শেষ হয়নি সঙ্গে সঙ্গে কলেমা পড়তে পড়তে ওই সুকন্যা ওই দুলহান উঠে বসেছে ইতিহাস তুলে দেখুন লেখা হয়েছে ওই বিয়ের বিয়ের কাজ সমাধান পরে হয়েছে আগে ওই স্টেজে ওই বাড়িতে তখনই ওই কন্যার সঙ্গে সঙ্গে পাঁচশো ইহুদি নারীরাও ইসলাম কবুল করেছিলেন এই মজেজা দেখে মা ফাতেমার এই কেরামাতিকে দেখে মা ফাতেমার এই চমৎকারকে দেখে কি যার আসার কারণে এক মেয়ে বেহোশ হয়েছিল জ্ঞান হারিয়েছিল আর তার দুয়ার সঙ্গে সঙ্গে সে কলেমা পড়তে পড়তে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদর রসুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ বলতে বলতে সে জেগে উঠেছে অর্থাৎ এটাই সত্য কলেমা সঠিক দিন সঠিক মজাব সুতরাং সেখানে সমস্ত ইহুদি নারীরা বা ইহুদিরা মুসলমান হয়েছিল তো মা ফাতেমার বরকতে এই বিশ্বে বহু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আর আজও আমি মা ফাতেমার সাহাতের তারিখে ঘটনা শুনিয়েছি আজও বহু লোক এই শান্তির দিনকে কবুল করছে এই ইসলামকে তারা আপন করছে মা ফতেমার জীবন থেকে লাভবান হয়ে বা মা ফতেমার কাছে কোনো মান্যত করে যখন পুরো হয়ে যাচ্ছে কি মা ফাতেমার মাধ্যমে মা ফাতেমার কাছে যখন তারা ইস্তেগাসা করছে মা ফাতেমাকে যখন অন্তর থেকে ডাকছে আর তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো এই সমস্ত নন মুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে তো মা ফতেমার জীবন বড় বাবরকত জীবন তাই নবী করিম সাল্লা সাল্লাম হজরত আলী আলাইসাল্লামকে যখন নিজের কন্যা দিয়েছিলেন তো বলেছিলেন আলী বিশ্বের সর্ব উত্তম সুন্দর নারীকে আমি তোমার হাওয়ালে করছি আর ওই সময় নিজের মেয়েকেও বলেছিলেন ফাতেমাওকে বলেছিলেন আমার কলেজের টুকরা ফাতেমা মনে রেখো আমার নজরে বিশ্বের সবচেয়ে সুন্দর যুবকের সঙ্গে আমি তোমার বিবাহ দিচ্ছি বা বিশ্বের সর্ব সুন্দর যুবককে যুবককে আমি তোমার স্বামী রূপে পছন্দ করেছি বা আল্লাহ পছন্দ করেছে আর হজরত আলী আলাহ ইসলামের সম্পর্কে নবীর বিখ্যাত হাদিস আমার মুসলমান ভাইদের বই থেকে সূত্র দিয়ে এর আগে অনেকবার বলেছি আলিউন খায়রুল বাসার মানে আনকারা ফকাত কফার আলী আমার উম্মতের সর্ব উত্তম বা সর্বশ্রেষ্ঠ বা সুসম্মানীয় হজরত আলী যদি কেউ এই থেকে অমান্য করে তো সে কুফর করবে চিন্তা করুন তো মা ফাতেমার জীবন আমাদের জন্য বড় আদর্শ নারী পুরুষদের জন্যে মা ফাতেমা জাহরা বহু কিছু বলেছেন যার মাধ্যমে আমরা নিজের জীবনকে সুন্দর করতে পারি তাই আজ এই এপিসোড শেষ করার আগে আমি মা ফাতেমার কিছু হাদিস যেগুলো আমাদের জন্য আদর্শ পড়ে শোনাতে চাই ওনার একটি হাদিস عن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم قالت سلام الله عليها قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا من مات على حب آل محمد مات شهيدا বিবি ফাতেমা জাহরা বলছেন আমি আমার বাবা রসুল খোদা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এ ফাতেমা মনে রেখো আলা মান মাত আলা হব্বে আলে মোহাম্মদ মাতা শহীদা যারা মোহাম্মদ ও আলে মোহাম্মদের মানে আলে মোহাম্মদের ভালোবাসায় মারা যাবে তারা শহীদ মরবে আলামান মাত আলা হব্বে আলে মোহাম্মদ মাতা মকফুরা যারা মোহাম্মদ ও আলে মোহাম্মদের মহব্বতে মারা যাবে তারা এই দুনিয়া থেকে বকশিস পেয়ে যাবে তাদের গুনাকে আল্লাহ ক্ষমা করে দেবে আলা ওয়ামান মাত আলা হব্বে আলে মোহাম্মদ মাতা মোমেনা তারা মমিন মরবে আলা ওয়ামান মাতা আলা হব্বে আলে মাদা আলা আলা ওয়ামান মাতা আলা হব্বে আলে মোহাম্মদ ইয়ৎখলুল জন্না কামা ইয়ৎখলুল ওরুস এলা বাইতে মা ফতেমার জাহরা থেকে এই হাদিসগুলো আসছে নবী বলেছেন আলে মোহাম্মদের আহলে বায়াতের ভালোবাসা যদি কেউ মারা যায় তো জান্নাতে ওইভাবে প্রবেশ করবে যেমনভাবে এক বউ এক দুলহান নিজের স্বামীর ঘরে প্রবেশ করে মানে আনন্দের সঙ্গে সানন্দের সঙ্গে খুশির সঙ্গে তো মা ফাতেমা আজহারা সালামুল্লাহ আলাইহার আরও বহু হাদিস আছে যেগুলো আমাদের জন্যে আদর্শ মা ফাতেমা জাহরা বলছেন কালাত সঈদা ফাতেমা জাহরা ইন্না সঈদ কুল্ল সঈদ হক সঈদ মানে আহাব্বা আলিয়ান ফি হায়াতে ওয়া বাদা মৌতে ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান বা বাস্তবে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে হজরত আলী আলাইসালামকে ভালোবাসবে ওনার জীবিত থাকাকালীন বা ওনার মারা যাওয়ার পরে মা ফাতেমা সিদ্দিকায় তাহেরা কখনো জীবনে মিথ্যা কথা বলেননি তাহলে এটা যদি সত্য হয়ে থাকে আর আমরা যদি নিজেকে সৌভাগ্যবান করতে চাই তো আমাদেরকে হজরত আলী আলাইসালামের ভালোবাসার সঙ্গে বেঁচে থাকতে হবে তাহলে আমাদের পরকাল এহকাল ও পরকাল উজ্জ্বল হবে কেননা মা ফাতেমা জাহরা পরিষ্কার বলেছেন যে নাহেন ওসিলাতুন ফি খালকে আমরা মানে আহলে বায়ত নবী ও নবীর আহলে বায়ত নাহেন ওসিলাতুন ফি খালকে আল্লাহর মখলুকাতের দরমিয়ান আমরা ওসিলা মানে আল্লাহ আমাদেরকে ওসিলা করেছেন নিজের ও নিজের মখলুকাতের মাঝখানে ওয়াখাসত আমরা আল্লাহর বড় নিকটতম আল্লাহর বড় ঘনিষ্ঠ ও মাহেল করছে এনে আমাদেরকে আল্লাহ বড় পবিত্র স্থান দান করেছে ও নাহন ফি গাইবে আর আল্লাহর এই জমিনের ওপরে তার হুজ্জত তার দলিল আমরা ওয়ানাহন ওয়ারাসত আম্বিয়াহি এবং আল্লাহর নবীদের ওয়ারিস হচ্ছে আমরা সুতরাং যারা আমাদেরকে ফলো করবে তারা সঠিক পথের উপরে থাকবে আর তাদেরই এহকল পরকাল উজ্জ্বল হবে ও তারাই নেজাত পাবে ওইরূপ মা মাজাহার জাহরার আরও অনেক হাদিস আছে যেখানে উনি পরিচয় করে করিয়েছেন যে আমি কি ভালোবাসি আমরা কি ভালোবাসি এখানে ফাতেমা জাহরা সালাম আল্লাহ বলছেন ওহাব্ব ও আহব্ব এলাইয়া মিন দুনিয়া সালাসা তোমাদের এই দুনিয়া থেকে আমি তিনটি জিনিস ভালোবাসি তেলাওয়াতুল কোরআন ও নজরফি ওয়াসে রসুলিল্লাহ ওয়ালা আনফাক ফি ওয়ালা ইনফাক ফি সাবিল্লাহ আমি তিনটি জিনিস তোমাদের দুনিয়ায় ভালোবাসি এক নম্বর হচ্ছে কোরআন মজিদের তেলাওয়াত দ্বিতীয় হচ্ছে নবীর চেহারার দিকে দেখা মানে নিজের পিতার দিকে দেখা উনি বলছেন আতিত ইনফাক ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ আমাকে যা কিছু দান করেছে আমি তার থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি তো আমি এটাই নিজের জন্য সৌভাগ্যবান মনে করি বা আমার পছন্দিত এই দুনিয়ায় এই তিনটে কাজ আমি পছন্দ করি আল্লাহ রবুল আলমী আমাদেরকে তৌফিক দান করুক আমরাও যেন মা ফতেমার অনুগামী অনুসারী হয়ে আমরাও যেন এইভাবে কোরআন তিলাওয়াতকে ভালোবাসতে পারি বা নবীর সুন্নতর উপরে চলাকে যেন ভালোবাসি বা আল্লাহর পথে দান করাকে যেন ভালোবাসতে পারি আর নবী করিম সাল্লাহ সাল্লামের আহলে বায়তের সম্পর্কে ফাতেমা জায়রা বলছেন কালাত ফাতেমা সালামুল্লাহ আলেহা কজ্জা আল্লাহ তাতনা নিজামান মিল্লা ইমামতনা আমানা মিনাল ফুরগা আল্লাহ সুবাহন তালা আমাদের ইমামতকে বা আমাদের জীবনকে উম্মতে মুসলিমার জন্যে নিজাম লিল মিল্লা মানে নিজাম মানে rule and system of the life যে পদ্ধতির ওপর জীবনযাপন করতে হবে সেটা যদি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় তো আহলে বায়তের জীবন আমাদের জীবন মাফাতামি আমাদের জীবন আমার নবীর উম্মাতের জন্য আদর্শ আইডিয়াল মানে নিজামে হায়াত তৈরি করা হয়েছে অর্থাৎ জীবনযাপন করার জন্য যে নিয়ম শৃঙ্খলা হওয়ার দরকার যদি সেটাকে কেউ ফলো করতে চায় তো আমাদেরকে ফলো করুক ও এমামত আমার আমিল ফোরকা আর আমাদের এমামতকে গ্রহণ করা মেনে নেওয়া বা আমাদেরকে ফলো করে চলা মানে এটাই উম্মতের জন্যে ঐক্যবদ্ধ থাকার একটা পরিচয় বা ঐক্যবদ্ধ থাকার জন্য একটা উপায় জাল আল্লাহ তাহাতান নিজামিল্লা ও এমামত না আমান মিলাল ফোরকা এই উম্মত যদি বন্টন থেকে ভিন্নতা থেকে ফেরকা দলবন্দি থেকে বাঁচতে চায় তো তারা আমাদের এমামতকে অ্যাকসেপ্ট করে নিক মেনে নিক কেননা আমাদের এমাদের এমামদের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো তফাত নেই কোনো মতভেদ নেই প্রথম এমাম যে কথা বলেছে দ্বিতীয় এমাম সেই কথা বলেছে তৃতীয় এমাম সেই বারো এমাম পর্যন্ত কোনো এমামের মধ্যে মতভেদ পাবেন না তাই মাফাত মাজহারার এই বাণীগুলো মনে রেখে আমরা ওই পথের পথিক হওয়ার চেষ্টা করব যে পথের উপরে আল্লাহ রসুল আহলে ব্যায়ত আমাদেরকে দেখতে চেয়েছেন আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই এবং নিজামে ইসলাম বা ইসলামিক সঠিক রুলের নিয়ম শৃঙ্খলার উপরে আমাল করতে চাই তো আহলে ব্যায়তের অনুগামী হতে হবে আহলে ব্যায়তকে ফলো করতে হবে নবীর পরে নবীর সুন্নতর উপরে যদি কায়েম থাকতে চাই বা আমাল করতে চাই তো তাদের সুন্নতর উপরে আমাল করতে হবে যাদেরকে নবী নিজের পরে আমাদের জন্য আদর্শ করে গেছেন নবী নিজে বলেছেন মানসার হায়াত ইয়মত মামাতি ইয়াতকুল জন্নত আদিন গারাস রাব্বি ফালি আল আলিয়া মেম্বাদি যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায় আমার মতো মৃত্যুবরণ করতে চায় আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে ওই জান্নাতে যদি কেউ থাকতে চায় তো ফালি ওয়াল আলিয়া মেহবাদ সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক মেলে চলে বা আলীর কথা মতো জীবনযাপন করে ও আউলাদহু এবং আলীর পরে আলীর আউলাদকে যদি ফলো করে তাই ফাতেমা যারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনকে উম্মতে মুসলিমার জন্য নিজামে হায়াত করেছে মানে জীবনযাপন করার পদ্ধতি করেছে আর আমাদের ইমামতকে ঐক্যবদ্ধ থাকার জন্য একটাই আশ্রয় বলেছে যে এই বারো ইমামকে যদি তোমরা ফলো করতে থাকো তো তোমাদের মধ্যে কখনো মতভেদ হবে না তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক পথের প্রতীক হয়ে সরাতুল মুস্তাকিমের উপর চলতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে ওই সরাতকুল সরাতুল মুস্তাকিমের ওপরে চলতে পারি যে সরাতুল মুস্তাকিম আমাদেরকে স্বর্গবাসী করবে এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই জন্মদিবস উপলক্ষে এই বা আল্লাহ রব্বুল আলমিন আমারও আপনাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদেরকে সমস্ত দুঃখ কষ্ট থেকে আল্লাহ নিজাদ দান করুক বা আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা দান করুক মা ফাতেমার দোয়ায় আমরা যেন সুস্থ থেকে দিনের খেদমত করতে পারি আর মা ফাতেমার শেষ সন্তান ইমামি মেহদি আলাইসালামের জোহরে আল্লাহ জলদি করুক আর ইমামি মেহদি আলাইসালামের যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমিন রব্বুল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته